নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান সবখানে আছে তা নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান চন্দ্র শুরু যার আলো বাতাস টল টলো সাগর আর উদার আকাশ চন্দ্র শুরু যার আলো বাতাস টলো টলো সাগর নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান রাতের আকাশ ভরা তারা মিছিল চাঁদমা গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান সবুজ গালিটা ঢাকা জমিন পাহাড় অতল সাগর নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান সবখানে আছে তার দয়ার কুরান সবখানে আছে তার দয়ার কুরান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান নদ নদী গাছপালা সৃষ্টি নানান এত সব করে যিনি আল্লাহ মহান